বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিনা ও নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আজকে আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল রমজান মাসের রমজান মাসের রোজার মর্যাদা রমজান মাসের রোজার মর্যাদা একটি হাদিস পড়ি আপনাদের সামনে আনাবি হরের তারাদি আল্লাহ আন يقول قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إن امرئ صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما إذا أفطر فرحة ওয়াইদা লাকিয়া রব্বাহু ফারিহা বেসৌমে রওয়াহুল ইমামুল বুখারি ফি সহিহে অল ইমাম মুসলিম ঈদন ফি সহিহে অল লফজুল ইমামিল বুখারি এই হাদিসটির বাংলা অনুবাদ কিংবা একে বলা যেতে পারে ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরব সুতরাং এই হাদিসটি বিখ্যাত হাদিস আর বিখ্যাত সাহাবি আবু হরের আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে মহান আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন রোজা ছাড়া মানব জাতির প্রত্যেকটি কাজই তার নিজের জন্য তবে রোজা আমার জন্য তাই আমি নিজেই এর পুরস্কার প্রদান করব রোজা জাহান নামের শাস্তি থেকে বাঁচার জন্য ঢাল সর্ব তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে তখন সে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে লিপ্ত হবে না কেউ গালিগালাজ করলে বা ঝগড়া বিবাদ করলে শুধুমাত্র এটাই বলবে যে আমি রোজাদার সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে মহান আল্লাহর নিকটে রোজাদারের মুখের গন্ধ কস্তুরীর সুঘ্রাণ হতেও বেশি উত্তম রোজাদারের খুশির বিষয় হলো দুইটি যখন সে ইফতার করে তখন সে একবার আনন্দিত হয় আর একবার যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে রোজার বিনিময় লাভ করে আনন্দিত হবে সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনের আমার এই হাদিসটির দ্বারা প্রমাণ এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে আমরা রোজার সম্মান রক্ষা করব। আমরা রোজার সম্মান রক্ষা করব রোজার অবস্থায় অশ্লীল কথা ব্যবহার করব না ঝগড়া করব না মানুষের ক্ষতির কাজে যাব না বরং যাতে আমার মনে শান্তি আসবে সমাজে শান্তি আসবে সেই কাজ করব এই হাদিসটি সহি বোখারির মধ্যে দেখতে পারেন হাদিস নম্বর হচ্ছে সহি বোখারির হাদিস নম্বর হচ্ছে এক হাজার নশো চার এই শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে আর সহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে একশো একশো তেষট্টি হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো একান্ন শাহী মুসলিমের হাদিস নম্বর কি বললাম যে একশো তেষট্টি হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো একান্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত